সৌভাগ্যের জুতো জেনারেলের বাড়িটা শহরের সবচেয়ে বড় ও সুন্দর বাড়ি তাই সে যখন পার্টি দিল প্রত্যেকে এলো ও অবশ্যই নয় রাজা হ্যান্স ছিলেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাজা তখন মানুষ সুখে শান্তিতে একসাথে বসবাস করত এখন মানুষ একে অপরের পরোয়াই করে না ও মানতে পারলাম না আমাদের সত্যি অগ্রগতি ও উন্নতির প্রয়োজন রয়েছে আজও মানুষ পরোয়া করে বুঝলেন দেখো কত লোক এসেছে এই পার্টিতে এরা আমাকে মান্য করে কাউন্সিলর জানতো কেউ ওনাকে মান্য করে না কিন্তু সে জানতো না যে সবাই চলে গেলে এই বিরাট বাড়িতে জেনারেল আবার নিঃসঙ্গ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এরা প্রত্যেকেই ব্যস্ত কিন্তু আমি জানি এরা আমার জন্যই এখানে এসেছে শুধু খেতে আসেনি হ্যাঁ অবশ্যই স্যার আমি খুব দুঃখিত যে আমাদের সব গ্লাস ফুরিয়ে গেছে গ্লাস ফুরিয়ে গেছে এ কথার মানেটা কি মানে অতিথিদের দেওয়ার মতন আর কোনো গ্লাসই নেই আমি জানি এর মানে কি আহ কিন্তু আপনি জিজ্ঞেস করলে আমি তো যাও এখন স্টোর রুমে যাও নতুন গ্লাস আছে বের করে নিয়ে এসো আগে স্যার আমি নিয়ে আসছি স্টোর রুমটা ছিল এই বাড়ির সবচেয়ে অন্ধকার ঘর যেখানে অপ্রয়োজনীয় জিনিস রাখা হতো কিন্তু সেই রাতে জেনারেলের স্টোর রুমে বিশেষ কিছু ছিল <laughs> আমার মাথা ঘুরছে সবাই জানে গোল গোল ঘুরলে তো মাথা ঘুরবেই তোমার ও কি হয়েছে যত্ন তোমার কি খুব মাথা ধরেছে তুমিও কি গোল গোল ঘুরছো একটা কথা আমায় বলবে আমি সবসময় তোমার খেয়াল কেন রাখবো তুমি হলে গিয়ে সৌভাগ্যের সহকারী আমি কেন তোমার খেয়াল রাখবো এটা একদম ঠিক হচ্ছে না ও আমি কিন্তু সত্যি খুব দুঃখিত কিন্তু জানো তো সৌভাগ্য ছুটিতে গেছে ও যতদিন না আসছে ওর জায়গায় আমি আছি ও এরকম কিছু বলে গেছিল সৌভাগ্যের প্রতি যত্ন নিতে হয় আমি জানি যে সৌভাগ্যের প্রতি যত্ন নিতে হয় এটা আমি জানি জানিয়ে দিই আজ আমার জন্মদিন আচ্ছা ঠিক আছে আমরা আজকে তোমার জন্য মজার অবশ্যই কিছু কাজ করব ও ভালো লাগছে তুমি বললে এটা আমি একটা কথা ভেবে রেখেছি দাঁড়াও ওগুলো কি নিয়ে যাচ্ছ তুমি আমি তো কখনো স্টোর রুমে এগুলোকে আগে দেখিনি কি এগুলো মানুষের জন্য আমার উপহার এটা কোনো সাধারণ জুতো না তুমি দেখো একবার এটা হলো সৌভাগ্যের জুতো যারাই জুতো পরবে তারা যা বর চাইবে তাই পাবে কি এসব কি কি কি হয়েছে খুব ভালো জিনিস না না এটা খুবই খারাপ একটা ভীষণ খারাপ আইডিয়া এতে সমস্যা বাড়বে আর সমস্যা বেড়েই যাবে মানুষ জানে না যে তারা কি চায় তারা খালি বর চাইবে আর এই বর চাইবার ব্যাপারে তারা সতর্ক নয় ও তুমি একটু বেশি ভাবছো দেখবে এতে মানুষের ভালো হবে দেখে নিও ও হ আমিও দেখব আর তুমিও দেখবে এদিকে অতিথিরা চলে যেতে শুরু করেছে না না না এটা আপনার জুতো নয় আপনার জুতো ওদিকে রয়েছে আরে ওই তো আপনার জুতো কিন্তু সেই জুতোই তার মালিককে খুঁজে নিল ও চমৎকার আমি তো এই কথাটাই ভাবছিলাম কেউ এই শহরের কথা ভাবে না কেন বা অন্যের কথা জেনারেল একেবারে ভুল বলেছেন ইচ্ছে করছে আমি রাজা হেন্সের রাজত্বে ফিরে যাই যখন উনি রাজত্ব করতেন ও ওহ ওনার এই কথা বলা একদম উচিত হয়নি আমার বলা উচিত ছিল যে অতিথিরা পার্টি করতে এসেছিল আমার জন্য এখানে আসেনি এটা ঠিক কথা নয় রাস্তার পাশে এত কাদা থেকে এলো এখন আবার আমাকে জুতো পরিষ্কার করতে হবে আরে ফুটপাত গেল কোথায় আমি কি ভুল রাস্তায় চলে এলাম নাকি দাঁড়াও এই বৃষ্টিটা থামলো কখন একটু দেখে হাঁটুন মহাশয় আপনি আপনি দেখে হাঁটুন রাস্তার মাঝখান দিয়ে আপনার ঘোড়ায় চেপে যাওয়া উচিত হয়নি মহাশয় মহাশয় লোকটার বয়স কত আর রকম জামা কাপড় পরেছিল নিশ্চয়ই এমন কোথাও যাচ্ছে যেখানে সবাই পুরনো দিনের পোশাক আশাক পরে যায় বুঝলে কিন্তু এভাবে ওরা যাচ্ছে কোথায় যেখানে আমাকে ডাকা হয়নি বিনা অস্ত্রে আপনি এখানে কি করছেন আপনি অতি সদাশয় ব্যক্তি কিন্তু কিন্তু আমাকে ওখানে নেমন্ত্রণই করা হয়নি বুঝলেন নেমন্ত্রণ মানে ও যুদ্ধ করতে কাউকে নেমন্ত্রণ করতে হয় নাকি আমাদের দেশের ঘোর বিপদ তাই জীবন দিয়ে রক্ষা করা আমাদের কর্তব্য আমরা অবশ্যই জয়ী হব আমরা অবশ্যই জয়ী হব আমরা অবশ্যই জয়ী হব ও নিজের চরিত্রে খুব ভালো অভিনয় করছেন আমাকে বলতেই হবে আমাদের সময় নষ্ট করবেন না ওনাকে অস্ত্র এনে দাও অত সময় নেই ওনাকে একটা তলোয়ার আর ঢাল এনে দেওয়া হোক হ্যাঁ এই যে শুনুন ভুল হচ্ছে কোথাও আপনাদের আমি কিন্তু কোনো সৈনিক নই মনে হয় আক্রমণ ও বেঁচে আছে ওকে বন্দি করে নাও ও আমাদের শত্রু অন্ধকার কুটিরে নয় না না আমি ঘুমিয়ে পড়েছিলাম কি ভয়ঙ্কর ছিল ওখানে ওরা খাবারে কি মিশিয়েছিল আহ আমি ভুল বলেছিলাম এখন রাজা হ্যান্সের আমলে থেকে অনেক ভালো আছি কারো যুদ্ধ পছন্দ না যাক বাবা এখন নিজের বিছানায় গিয়ে আমি ঘুমোতে পারবো ও নোংরার বস্তাটা এখানে কে রেখে গেল আমার এটা নোংরা ফেলার জায়গায় রেখে আসতে হবে এখন আবার এটা কে রাখলো খুব অদ্ভুত তো মনে আছে এগুলো ভেতরে রেখেছিলাম বাইরে যখন আছে তাহলে আমি পরে নি পা দুটো ঠান্ডা হয়ে গেছে না আর একটুখানি প্লিজ এ কথা বলো না প্লিজ বলো না তুমি এ কথা প্লিজ ও ইস যদি এর মধ্যে ঢুকে এই ব্যাগটাকে একটু নিতে পারতাম তাহলে না কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে ও এইটা কি করে হলো ও খুব কষ্টকর আমি এখান থেকে বেরোবো কি করে আমি আটকে গেছি এখন আমি কি করব ইস যদি নোংরার বস্তাটা না থাকতো আরে বস্তাটা গেল কোথায় সঠিক জিনিসটা চাও তুমি উজবুক এখানে ভূত আছে নাকি আমার সঙ্গে এরকম হচ্ছে কেন দয়া করে আমাকে ছেড়ে দাও ইস আমি যদি এই শয়তান নোংরার বস্তাটা তুলতে না ঢুকতাম তাহলে ভালো হতো ওহো অবশেষে ও আমার থেকে দূরে থাকো বস্তায় ভূত আছে বস্তায় ভূত আছে যখন পরীরা ভাবছে যাক আর ঝামেলা হবে না ঠিক তখন দারোয়ান ছুটে এলো কি কি হয়েছে কে চিৎকার করলো এখানে তো কেউই নেই অসহ্য এই জীবনটা দশ মিনিটের জন্য একটু বাইরে গেছি অমনি একজনের চিৎকার ও ওগুলো আবার কাজ তো ও ওয়াও বেশ আরামদায়ক তো নিশ্চয়ই জেনারেলের জুতো হবে এটা যাক এখন ওনাকে আর বিরক্ত করব না দেরি হয়ে গেছে কাল ফেরত দিয়ে দেব সত্যি জেনারেল হওয়া কত ভাগ্য আর সম্মানের ব্যাপার এত বড় বাড়ি সেবার জন্য চা কর কি সুন্দর জীবন ইস যদি ওনার সাথে জীবনটা পাল্টে নিতে পারতাম ওনার ভাগ্য আমার থেকে অনেক ভালো আহ, কি অসাধারণ জীবন এখন আমার বিরাট একটা বাড়ি মানুষ আমাকে সম্মান করে এখন আমি যা ইচ্ছে তাই করতে পারি যখন ইচ্ছে করতে পারি লা লা লা লা হি হি। <laughs> এই জীবনই আমার পছন্দ সেই দারোয়ান এখন সবচেয়ে সুখী মানুষ কিন্তু কতদিন এই প্রাচুর্য মানুষকে খুশি রাখতে পারে আহ, বিরক্ত লাগছে আর বড্ড একা লাগছে এত বড় বাড়ি দিয়ে আমার কি হবে যদি সারাটা জীবন এভাবে একাই কাটাতে হয় ইস আমার যদি একজন সঙ্গী থাকতো ওই দারোয়ানটা আসলে আমার থেকে অনেক সুখী ও চাইলেই নিজের পরিবারের কাছে ফিরে যেতে পারে ইস যদি জীবনটা ওর সাথে পাল্টে নিতে পারতাম ও আসলে আমার থেকে অনেক বেশি ভাগ্যবান ও কি অদ্ভুত স্বপ্ন ছিল উহ আমি এই জীবন নিয়েই অনেক খুশি এক ঘন্টার মধ্যে বউ আর ছেলের কাছে ফিরে যাব আর এদিকে জেনারেলের থেকে ভাগ্য ভালো আমার ও ওই যে তারা খসে পড়ছে কাজ থেকে দেখতে পেলে কত ভালোটাই না হতো ইস যদি চাঁদের কাছে এই দেহটা ছেড়ে উড়ে যেতে পারতাম তাহলে কেমন লাগতো বেশ ভালো লাগতো কিন্তু এসব কি হচ্ছে আমি কি মরে গেছি নাকি না এটা কি করে সম্ভব বাঁচাও কিন্তু কে তাকে বাঁচাবে বেচারা দারোয়ান উড়ে চলল আরও ওপরে তার এমন একটা ইচ্ছে হলো আসলে যেটা সে চায় না কিন্তু সৌভাগ্যের জুতোই আর তোয়াক্কা করেনি শেষমেশ তার ইচ্ছে পূরণ হলো এখন সে চাঁদে পৌঁছে গেছে কিন্তু সে বুঝতেই পারল না যে কি হলো সে নিজেকে থাপ্পড় মারল স্বপ্ন থেকে জাগানোর জন্য তার মাথার ওপর পৃথিবীটা একটা বলের মতো ঝুলে আছে দারোয়ান খুব ভয় পেয়ে গেল চিন্তা হলো যে আর কোনোদিন নিজের পরিবারের কাছে ফিরে যেতে পারবে কি না সে চাঁদে শুয়ে শুয়ে কাঁদতে লাগলো কিন্তু পৃথিবীতে যে দারোয়ান আছে তার কি হলো এই যে বলতে পারেন এখন কটা বাজে ও তোমার কি হয়েছে গো আগন্তুক সঙ্গে সঙ্গে জেনারেলকে ডেকে দারোয়ানকে কাছের একটা হাসপাতালে নিয়ে গেল যেখানে ডাক্তাররা তো একেবারে হতবম্ব এরকম একজন শক্ত সমর্থ লোক হঠাৎ সাড়া দিচ্ছে না কেন হুম সত্যি বলতে ওনার এখন একটা ভালো করে পরীক্ষা করতে হবে উনি হাসপাতালের বিছানায় শুয়ে এই জুতো কেন পরে আছেন নার্স এগুলো খুলে নাও এই যে আমি সাহায্য করছি আর দারোয়ানের আত্মা ফিরে এলো পৃথিবীতে আমার বউ আমার বাচ্চারা আমি ওদের কাছে ফিরে যেতে চাই পৃথিবী সুন্দর সুন্দর পৃথিবী যাক ঘুম ভেঙেছে তাহলে তোমার তোমায় ধন্যবাদ ডক্টর এবার কিন্তু আমায় যেতে হবে স্যার আমার মনে হচ্ছে এই জুতোটা কিন্তু ওই দারোয়ানেরই ও হ্যাঁ আমি ওকে ওর জুতো জোড়া ফেরত দিয়ে দেব ও এই জুতো নিয়ে সত্যি আমি ক্লান্ত হয়ে গেছি কারোর ইচ্ছে পূরণ হবার আগে আমাকে ওটা নিয়ে নিতেই হবে হ্যাঁ কিন্তু জানো তো জেনারেলকে ওটা কোথাও নামিয়ে রাখতে হবে কারণ আমরা সবার চোখের সামনে দিয়ে নিয়ে যেতে পারবো না এই যে তোমায় দেখে খুব একা আর দুঃখী লাগছে তো তাতে আপনার কি ও খুব ঠান্ডা পড়েছে তোমার পায়ে কোনো জুতো নেই এই নরম আর আরামদায়ক জুতোটা পরবে তুমি তাহলে পায়ে ঠান্ডা লাগবে না জানেন যদি আমার ইচ্ছে পূরণ করা হয় তাহলে আমি কি চাইবো আমি এমন একটা বাড়িতে থাকতে চাই যেখানে কেউ আমার দেখাশোনা করবে জানেন না রাস্তায় একা একা পড়ে থাকতে কেমন লাগে আপনার জামা কাপড় দেখে মনে হচ্ছে আপনি বিরাট বাড়িতে জনদের সঙ্গে থাকেন হ্যাঁ আমি বিরাট বাড়িতে থাকি ঠিকই কিন্তু একাই থাকি তোমার সমস্যা বুঝতে পেরেছি বাছা তুমি কি আমার বাড়িতে আমার সঙ্গে থাকবে আমার নিজের কোনো ছেলে নেই আমার বাড়িতে একটা ছোট্ট ছেলে চাই যে নিজের মতো কথা বলবে কি সত্যি <laughs> হ্যাঁ অবশ্যই তুমি আমার সাথে এসো আমি আমি ওই জুতোটা পড়তে পারি এগুলো তোমার বড় হবে আমি তোমাকে নতুন কিনে দেব ও আমি তোমাকে নতুন জামা কাপড় খেলনা আর ক্যান্ডি কিনে দেব তোমার ক্যান্ডি ভালো লাগে খুব ভালো লাগে দেখো আমার জুতো কিন্তু ওর ভাগ্য খুলে দিল তাই না সত্যি দিল দেখছি আমি শুধু সেই সময় যখন এটা কেউ পড়েনি নিজেকে নিয়ে বেশি গর্ব করো না তুমি তুমি একজনকে চাঁদে পাঠিয়ে দিয়েছো <laughs> মানুষের এই সৌভাগ্যের জুতোর দরকার নেই মানুষের ভালোভাবে বাঁচার জন্য দরকার একে অপরকে <laughs>